وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور تلقي على قلبي ظلال الطهر تمتد الجسور নাহমাদুহু অনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ প্রিয় উপস্থিতি আজকে আমরা রোজার ফজিলত সংক্রান্ত ছোট্ট কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব প্রিয় উপস্থিতি রোজা হচ্ছে এতই গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা হচ্ছে এতই ফজিলতপূর্ণ একটি ইবাদত যেটাকে আল্লাহ তালা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন বুখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনি আদম আলাহ তারা হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 মিন আজলি للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য এবং এর সওয়াব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়ে থাকে আল্লাহ তালা বলেন তবে রোজা হচ্ছে এর থেকে ব্যতিক্রম নিশ্চয়ই রোজা হচ্ছে শুধুমাত্র আমার জন্য এবং এর প্রতিদান স্বয়ং আমি নিজেই দিব কেননা সে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য খাবার দাবার পানাহার ও সহবাস থেকে বিরত থেকেছে রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি হচ্ছে ইফতারের সময় আরেকটি হচ্ছে তার রবের সাথে সাক্ষাতের সময় নিশ্চয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মেশকের সুবাসের চেয়েও বেশি প্রিয় বুখারি মুসলিমের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা মা তাকাদ্দামা মিন যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রমজানে রোজা রাখবে আল্লাহ তালা তার অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন প্রিয় উপস্থিতি এই রোজা কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আসিয়াম ইয়াকুলু সিয়াম আয় রব্বি আতুহ তাম والشهوات بالنهار فشفعني فيه কিয়ামতের দিন রোজা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ রমজানের দিনের বেলায় আমি তাকে খাবার দাবার ও সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন তখন আল্লাহ তালা রোজার সুপারিশকে কবুল করবেন হাদিসের মাঝে রোজাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আসিয়া বিহাল আব্দু মিনান্নার রোজা হচ্ছে ঢাল স্বরূপ এর দ্বারা দ্বারা বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে রোজাদার ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতে একটি আলাদা দরজা থাকবে যেটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ইন্নাফিল জান্নাতি বাবান ইউকালুলাহুর রাজ্ঞান ইয়াদুখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল নিশ্চয় জান্নাতে রাইয়ান নামক একটি দরজা রয়েছে কিয়ামতের দিন যেই দরজাটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে অতপর তাদের যখন প্রবেশ হওয়া শেষ হবে তখন সেই দরজাটি বন্ধ হয়ে যাবে সেই দরজাটি দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তালা যেন আমাদের রোজাগুলোকে কবুল করে আমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين